নাম লিখেছে মা রফিক লিখেছে মা বরকত লিখেছে মা আমরা পারিনি তাই তাদের ত্যাগের গান কখনো ভুলে যাব না সালাম লিখেছে মা রফিক লিখেছে মা বরকত লিখেছে মা আমরা পারিনি তাই তাদের ত্যাগের গান কখনো ভুলে যাব না পিচ ঢালা পথটা রক্তে হলো লাল লাল হলো শিমুলের ফুল রক্ত চূড়ার ডালে বর্ণমালা দোলে অ কখ যার নাই তুল পিচ ঢালা পথটা রক্তে হলো লাল লাল হলো শিমুলের ফুল রক্ত চূড়ার ডালে বর্ণমালা দোলে অ কখ যার নাই তুল সারে গা রে गमा सरे गा रे गमा गमा पा मा पधा পাধানি ধানি সা সালাম লিখেছে মা রফিক লিখেছে মা বরকত লিখেছে মা আমরা পারিনি তাই তাদের ত্যাগের গান কখনো ভুলে যাব না সালাম লিখেছে মা রফিক লিখেছে মা কত লিখেছে মা আমরা পারিনি তাই তাদের ত্যাগের গান কখনো ভুলে যাব না রক্তেরা চোরে এই যে লিখানা সবুজের মাঝে লাল বিন্দু বিশ্ব অবাক দেখে জীবন বাজি রেখে রচে যায় চেতনায় মহাসিন্ধু রক্তেরা চোরে এই যে লেখা নাম সবুজের মাঝে লাল বিন্দু জীবন বাজি রেখে রচে যায় চেতনায় মহাসিন্ধু সানিধা সানিধা নিধা পা ধাপা মা পামাগা মাগারে গারে সা সালাম লিখেছে মা রফিক লিখেছে মা বরকত লিখেছে মা আমরা পারিনি তাই তাদের ত্যাগের গান কখনো ভুলে যাব না সালাম লিখেছে মা রফিক লিখেছে মা বরকত লিখেছে মা আমরা পারিনি তাই তাদের ত্যাগের গান কখনো ভুলে যাব না সালাম লিখেছে মা রফিক লিখেছে মা বরকত লিখেছে মা আমরা পারিনি তাই তাদের ত্যাগের গান কখনো ভুলে যাব না আমরা পারিনি তাই তাদের ত্যাগের গান কখনো ভুলে যাব না আমরা পারিনি তাই তাদের ত্যাগের গান কখনো ভুলে যাব না আমরা পারিনি তাই তাদের ত্যাগের গান কখনো ভুলে যাব না